তবে আমাদের জিম্মাদারি এড়াবার জন্য হলেও আমাদের অন্যায়ের প্রতিবাদ করা দরকার এতে কোনো সন্দেহ নেই আজকের আলোচ্য বিষয় হল জুলুম জুলুমের মাত্রা বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সামাজিক অবস্থানে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সার্বিকভাবে জুলুমের পরিমাণ খুব ভয়াবহভাবে বেড়ে গেছে জুলুম চলছে হাটে বাজারে জুলুম চলছে রাস্তাঘাটে জুলুম চলছে রাজনৈতিক ময়দানে জুলুম চলছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ভিতরে আল্লাহ পাক বলেন ওমান আজলামু মিম্মান মাসাজিদ ওর সে জালেম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে বাধা দেয় দেখেননি হুজুর সাহেব বলছেন এ জোরে আমিনকে বলল রে জোরে আমিন যে বলেছে সে সালমান্নার দেশে চলে যাও গিয়ে সেখানে জোরে আমিন বলো আমাদের এখানে জোরে আমিন বলা যাবে না জোরে আমিন বললে এই মসজিদে আর ঢুকবি না আল্লাহ পাক বলেন ওরসে জালেমার পৃথিবীতে কে আছে যে মসজিদে আসতে বাধা দেয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লামনাউ ইমা আল্লাহ আনিল মাসাজেদ খবরদার তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না নিষেধ করো না মহিলারা মসজিদে আসতে চাইলে তাদেরকে আসার অনুমতি দিও সুযোগ সৃষ্টি করে দিও খবরদার আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বাধা দিও না বারণ করো না রসুল্লাহ সাল্লাম মসজিদে মহিলাদেরকে আসার অনুমতি দিয়েছেন ঈদের ময়দানে মহিলাদেরকে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে বলেছেন ওমে আতিয়া রাদি আল্লাহ তালানা বলেন আমারানা রসুল্লাহ সালাম নখরিজা জাওয়াত আল খুদুরি ওয়াল আওয়াতিকা ওয়াল হইয়াত রসুল্লাহ সাল্লাম আমাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে অন্ধকুঠুরিতে বসবাসকারী লাজুক যুবতী মহিলাদেরকে ঘর থেকে বের করে ঈদগার ময়দানে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন প্রেক্ষাপটকে বিবেচনা করলে সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদের কমিটি যারা মসজিদে মহিলাদেরকে আসতে বারণ করে যারা জোরে আমিন বললে আসতে নিষেধ করে তারা সবাই জালেন সেই মসজিদের মুসল্লিরা যদি প্রতিবাদ না জানায় দেশের জোরে আমিন বলেছে তোমার সমস্যাটা কি প্রতিবাদ যদি না জানায় নীরব দর্শকের ভূমিকা পালন করে তারাও জালেন জুলুমের ভয়াবহ ভয়াবহতা রাজনৈতিক অঙ্গনে বেড়েছে সমাজে বেড়েছে হাটে বাজারে বেড়েছে রাস্তাঘাটে বেড়েছে অসহায় সিএনজিওয়ালা অটো রিক্সাওয়ালা যাচ্ছে এ দে আচ্ছা ঘুরে এসে দিই না না দে দিয়ে যা বললাম কি এটা দিল বলে কি দিল তা তা সেই জানে এরকম দশ বারো ঘাটে আমাদেরকে প্রতিদিন চাঁদা গুনতে হয় কিসের চাঁদা এগুলি কিসের টোল কে আদায় করে কোথেকে আদায় করে কে অধিকার দিব রাত দুইটার সময় রাজারবাগ পুলিশ স্টেশনের পাশে গাড়ি থেকে নেমে এক রিক্সাওয়ালাকে বলছি মাদারটেক যাবে দেখছি পুলিশ আর রিক্সাওয়ালা গল্প করছে পুলিশ চলে গেল রিক্সাওয়ালা এসে বলল আল্লাহ রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছে কেন বলছে আমার কাছে যা কামাই করেছি সব নেওয়ার জন্য কেবলই ফন্দি ফিকির করেছে কি আছে দেখ বলে রাগ করবার কিছু নেই ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তবে ভালোর পরিমাণ খুব কম আর খারাপের পরিমাণ বেশি বললাম বাড়ি কোথায় তোমার বলে কুষ্টিয়ায় নিজস্ব রিক্সা না ভাড়া বলে ভাড়ার রিক্সা অমকের গ্যারেজে থাকি দিনের বেলা গরমে চলতে পারি না রাতের বেলায় চলাফেরা করি কিছু পয়সা হয় ভাড়া খুব বেশি পাওয়া যায় না তো অল্প কিছু পয়সা কামাই করেছি এটাও নেওয়ার চেষ্টা করছিল হঠাৎ করে আপনি পিছন দিক থেকে ডাক দিয়েছেন আপনাকে দেহে পালিয়ে চলে গেল জুলুম প্রতি জায়গায় প্রতি ঘাটে ঘাটে চলছে ভাবে দে চাঁদা আদায় করা হচ্ছে কিভাবে যে নির্যাতন করা হচ্ছে হয়রানি করা হচ্ছে রাস্তাঘাটে লঞ্চে স্টিমারে লঞ্চের ঘাটে নদীর ঘাটে ব্রিজের টোলে সব জায়গায় জুলুম চলছে জুলুম চলতে চলতে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের ভিতরেও জুলুম চলছে অধিকাংশ মাদ্রাসার মধ্যেও জুলুম চলছে ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চা ছেলেরা অপরাধ করবে স্বাভাবিক তাদেরকে শাসন করতে হবে এটাও স্বাভাবিক কিন্তু সেই শাসনের পরিমাণ যদি অস্বাভাবিক হয় লমহর্ষক হয় চাবুকের আঘাতে ওই জালেম শিক্ষকের চাবুকের আঘাতে ছোট্ট কোমলমতি বাচ্চার পীঠ যদি ক্ষত বিক্ষত হয়ে যায় তাহলে ওই শিক্ষকটাও জালেম সব জায়গায় জুলুম চলছে শাশুড়ির উপর পুত্রবধূ জুলুম করছে পুত্রবধূর উপর শাশুড়ি জুলুম করছে ছাত্রের উপর শিক্ষক জুলুম করছে শিক্ষকের উপর ছাত্র জুলুম করছে অভিভাবকের উপর ছেলেরা জুলুম করতে ছেলে মেয়েদের উপর অভিভাবকেরা জুলুম করছে কোন না কোনো জায়গায় জুলুম কিছু না কিছু হতেই আছে জুলুম শব্দের অর্থ হল অজু সাই ইন্দা গাইরি মাহাল্লিহি যে জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জিনিস সে জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হল জুলুম যে জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জিনিস সেই জায়গায় না রাখার নাম হল জুলুম অদুসাই ইন দা গাইরি মাহালিহি একটা ইঁদুর মেরেছেন ভালো কথা ডাস্টবিনে ফেলে দেন আর একজনের জানালার সামনে ফেলে রাখলেন ইঁদুরটা পচে গন্ধ ছুটল এটা প্রতিবেশীর উপর আমরা জুলুম করলেন কলা খেয়েছেন কলার সালটা ডাস্টবিনে ফেলবেন কলার সালের পিছল খেয়ে একজন পথচারী পড়ে গেল আর দ্রুতগামী গাড়ি এসে ওকে চাপা দিয়ে মেরে খেয়ে চলে গেল বিচারের কাঠগড়ায় ওই কলার ছালওয়ালাকে হত্যাকারীর আসামির কাঠগড়ায় দাঁড়া যাবে কোনো সন্দেহ নেই ওয়াজু শাহী ইন্দা গায়ের মাহাল্লি যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম রাস্তার উপর দিয়ে কত জুলুম কেউ এনে ইট রেখেছে কেউ এনে বালু রেখেছে কেউ এনে সিমেন্ট রেখেছে সাময়িকভাবে জরুরতের প্রেক্ষাপটে কেউ হয়তো সাময়িকভাবে রাখলো সাথে সাথে নিয়ে গেল সেটাও ভিন্ন ব্যাপার মাসের পর মাস চলছে এটা কার প্রভাবশালী নেতা নেতৃবৃন্দের এই সমস্ত জিনিস বলবার মতো কোনো লোক নেই ময়লা আবর্জনায় সোয়াগ লাইনের পাইপ দিয়ে যথাস্থানে না দিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে সেটা নিষ্কাশন করে পথচারীদের খুব কষ্ট দেওয়ার নাম জুলুম আল্লাহ নবী সাল্লাম বলেন ইমানের মিনাল সর্বনিম্ন শাখা হল কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া ট্রেনের গেটের মধ্যে কিছু মাল সামান আপনি রেখে দিলেন আপনার প্রভাব আছে রেলের অফিসারকে কয়েকটা টাকা ধরিয়ে গেটের মধ্যে বড় বড় কার্টুন কিছু মাল রেখে দিলেন একজন লোক দড়ি আসতেছিল ট্রেন ছেড়ে দিয়েছে চলন্ত ট্রেনে দ্রুত গতিতে উঠতে গিয়ে ওই কার্টনে বাধাগ্রস্ত হয়ে গেটের মধ্যে মাল থাকার কারণে বাধাগ্রস্ত হয়ে ওই লোকটা ট্রেনের চাকার তলে চলে গেল বিচারের আদালতের কাঠগড়ায় তোমাকেও হত্যাকারীর আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে কোনো সন্দেহ নেই সাই ইন্দা গায়রি মাহাল্লি যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসটা অন্য জায়গায় রাখার নাম হল জুলুম এবার দেখেন যে কত জুলুম আমরা করতেছি যেই সময়টুকু সন্তানকে দেওয়া উচিত যেই সময়টুকু স্ত্রী পরিবারকে দেওয়া উচিত সেই সময়টুকু স্ত্রী পরিবারকে না দিয়ে রাস্তাঘাটে বন্ধু বান্ধবী বা বন্ধু বান্ধব চায়ের আড্ডায় কাটিয়ে দেওয়ার নাম হল জুলুম যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হল জুলুম এবার জুলুম কত রকমের হচ্ছে সমাজে তাহলে আপনি আমি বুঝতে পারব যদি ভালো করে বিবেচনা করি জুলুম বহু প্রকার আছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ জুলুম হল আল্লাহ এবং তার নবীর নামে মিথ্যা আরোপ করা আল্লাহ পাক বলেন ومن أظلم ممن منع ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام ওরসে জালেম পৃথিবীতে আর কে আছে আল্লাহ বলেন ওরসে জালেম পৃথিবীতে আর কে আছে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে আল্লাহর নামে মিথ্যা কথা বলে বাজারে প্রচার করে আমার আল্লাহ কয় আমার নবী কয় কেতাবে লেখা আছে আমার আল্লাহ কয় আমার নবী কয় আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় আমার নবী কয় আল্লাহ বলেন নবী বলেন আল্লাহ বলেন নবী বলেন আল্লাহ বলেন নবী বলেন প্রতি মিনিটে মিনিটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওই মিথ্যা কথা বলে বলে তারপরে ভিক্ষে করতেছে রাস্তায় একদিন আমরা আসতেছিলাম রাজশাহী থেকে ঢাকার দিকে বাসে ভাই আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব তিনিও ছিলেন আমিও ছিলাম এক বাসের ভিতরে মসজিদের কালেক্টর উঠি বলছে আমার আল্লাহ কয় একটি টাকা আল্লাহর রাস্তায় দান করিলে সত্তর বছরের গোনা মাফ হইয়া যায় আব্দুল রাজাক বিন ইউসুফ এই তুমি এদিকে আসো তোমাকে না সেদিন বলেছিলাম মিথ্যে কথা বলে ভিক্ষে করবে না কোথায় তোমার মসজিদ কমিটি ডেকে নিয়ে আসো তাকে বলার সাথে সাথে লাভ দিয়ে লোকে কয় আপনার জন্য আমার কালেকশনই হলো না কয়ে বাস থেকে নেমে দৌড় ট্রেনের মধ্যে আর লোক ভিক্ষে করে মেয়ের বিয়ে ভাই মেয়ের বিয়ে যা ফারত দেন আমি বললাম দাঁড়াও মেয়ের বিয়ে তো তুমি যেদিন থেকে যমুনা সেতু চালু হয়েছে সেদিন থেকেই তুমি দিচ্ছ কত মেয়ে তোমাকে আল্লাহ দিয়েছে আর কত বছর যাবৎ বিয়ে দাও আমি যতদিন থেকে এই রোডে চলাফেরা করি ততদিন দেখি তুমি মেয়ের বিয়ের কালেকশন কর থামো হুর হুর করে দৌড় সামনের দিক চলে গেল মানুষের নামে মিথ্যা আরোপ আল্লাহর নামে মিথ্যা আরোপ রসুলের নামে মিথ্যা আরোপ এটা হল পৃথিবীর সবচেয়ে বড় দুলুম ওমান আজলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া ইসলাম জুলুম আর একটা হল শিরকের নাম আল্লাহর পাওনা বান্দাকে দেওয়া যেটা আল্লাহর পাওনা ছিল সেটা বান্দাকে দেওয়ার নাম জুলুম শিরিককারী আল্লাহর পাওনা বান্দাকে দিয়ে থাকে ওই জন্য আল্লাহ পাক বললেন ইন্না শিরকা দুলমুন আজিম নিশ্চয় শিরিক মহা ভয়াবহ জুলুম ভয়ঙ্কর জুলুমের নাম হল শিরিক জুলুম মসজিদে আসতে বারণ করা হল জুলুম জুলুম বান্দার উপরে হয় জুলুম মুসলমানের উপরে হয় জুলুম কাফেরের উপরে হয় জুলুম পশু পাখির উপরেও হয় পশু পাখিকে যদি ঠিক মতো খেতে না দেয় আটক করে রাখে সেও জালেম পশু পাখিকে আটক করে রাখার অধিকার আপনার নাই যারা পশু পালেন পাখি পালেন সৌন্দর্যের জন্য টিয়া পাখি পালেন তাদেরকে আমি বলে দিচ্ছি এটা শরীয়ত অনুমোদন করে না যাদের বাড়িতে মাছের একরিয়াম আছে এটা শরীয়ত অনুমোদন করে না কারণ এই পশু পাখি আপনার সৌন্দর্যের জন্য আপনি পালছেন আর এর পিছনে যে পয়সা ব্যয় হচ্ছে আদম সন্তান খেয়ে পাচ্ছে না এক নম্বর হল মুক্ত পাখিকে আপনি বন্দি করে রেখেছেন আল্লাপাক ওকে মুক্ত করে দিয়েছে ও নীল আকাশে উড়ে বেড়াবে নিজের স্বাধীন মতো চলবে ওকে স্বাধীনতা দেওয়া আছে স্বাধীনতা দেওয়া আছে আজাদি দেওয়া আছে আজাদি স্বাধীনতা দেওয়া আছে আজাদি দেওয়া আছে আমাদের ঢাকা শহরের একটা বড় মসজিদ আছে মসজিদের নাম আজাদ মসজিদ আজাদ মানে স্বাধীন স্বাধীনকে আজাদ বলা হয় আর পরাধীনকে গোলাম বলা হয় সে আজাদ মসজিদের কাহিনী শুনলাম যার যেখানে ইচ্ছা সে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছে কারণ অধিকাংশ মুসল্লি সেখানে তারা সবাই আজাদ অধিকাংশ মুসল্লি হল কোটিপতি কারো উপরে কারো কোনো বলবার কিছু নাই একজনের শীত লাগে আর একজনের গরম লাগে গরমওয়ালা কি করবে শীতওয়ালা কি করবে এটা পলিসি বলে দেই এখন যে পরিবেশ চলছে কারো শীত লাগে আর কারো গরম লাগে একটু ঠান্ডাও পরে আবার একটু গরমও হয় কখন গরম লাগে কখন শীত লাগে বোঝা যায় না শুরু রাত্রে গরম শেষ রাতে ঠান্ডা পড়ে যে লোক দ্রুত হেঁটে আসলো মসজিদে তার শরীর গরম পট করে ফ্যান দিয়ে দিল আর যে লোক মসজিদে বসে আছে সে ঠান্ডায় কাতর হয়ে আছে এখন দেখা যাচ্ছে এর কারণে ওর ক্ষতি হয়ে গেল এই জন্য আমরা নিয়ম করে দিয়েছি আমাদের নওদাপাড়ার মসজিদে আমাদের বাসার পাশের মসজিদে আমরা নিয়ম করে দিয়েছি একদিকের ফ্যান চলবে আর একদিকের ফ্যান বন্ধ থাকবে যারা ঠান্ডায় কাতর যেদিকে ফ্যান বন্ধ ওইদিকে দাঁড়াবে আর যাদের গরম ধরে তারা ফ্যান চালু যেদিকে সেদিকে বসবে এটা সুন্দর ব্যবস্থা হয়েছে মানে একটু যাতে একজনের কারণে আরেকজনের ক্ষতি না হয় বলছিলাম যে আজাদ পাখিকে পরাধীন করবার অধিকার কারণে কিন্তু সেই পাখিকে বন্দি করে এক তো স্বাধীনকে পরাধীন করে আটকিয়ে রেখেছে নিজের সুবিধার্থে হ্যাঁ সেটা যদি গোস্ত খাওয়ার হয় যেমন কবুতার কোয়েল পাখি গোস্ত খায় ডিম খায় এটার দ্বারা উপকৃত হয় সেটা মাসলা ভিন্ন সেটা পালবেন সেটা বন্দি করে রাখবেন আটক করবেন সেটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য যেটা আপনার বিনোদনের জন্য আপনি করলেন কিন্তু মুক্ত পাখিকে বন্দি করেছেন এবং ওর পিছনে যে খোরাকটা ব্যয় হচ্ছে সেই খোরাকটা আদম সন্তানকে দিলে তারা খেয়ে বাঁচতে পারে তাহলে পশু পাখির উপরেও জুলুম হয় মানুষের উপরে জুলুম চরমভাবে চলছে জুলুমের শেষ পরিণতি প্রতিনিয়ত লাশ আর লাশ লাশের গন্ধ আর লাশের বিভৎসতা আর ভয়াবহতা গোটা দেশকে ব্যথাতুর করে তুলেছে গোটা জাতিকে আহত করে তুলেছে আকাশ বাতাস ভারী পাওয়ার পথে চলেছে আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ আল্লাহ পাক এর আগের আয়াতে বলছেন যে কোন মুমিন কোন মুমিনকে স্বেচ্ছায় সজ্ঞানে হত্যা করতে পারে না মোমিনকে মোমিন ভুলবশত মোমিনের দ্বারা মোমিন নিহত হতে পারে ভুলবশত ইল্লা ভুল ভুলবশত মানুষ যে নিহত হয় মানুষ যে মানুষকে হত্যা করে সেই হত্যার বিধান হল তিন প্রকার মানে হত্যার কোয়ালিটি তিন প্রকার বা হত্যার স্তর তিনটি একটা হলো কতলে আমাদ স্বেচ্ছায় খুন করা স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় নীরবে খুন করা এটা হলো স্বেচ্ছায় সজ্ঞানে খুন করা এটা বলে কাতলে আমাদ আর একটা হলো কাতলে খাতা ভুলবশত মানুষ নিহত হওয়া মানে গুলি করেছে শিকারীকে আর সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো মানুষের গায়ে লেগে গেছে গুলি ছুঁড়েছে পায়ে পায়ে গুলি ছুঁড়েছে পুলিশ আর ওই ছেলেটা বসে পড়েছে বসে পড়েছে মনে করেছে যে গুলিটা মাথার উপর দিয়ে চলে যাবে আমি বেঁচে যাব পুলিশ গুলি করছে পায়ে পায়ে গুলি করলে পরে যাবে মরবে না পরে যাবে পুলিশের সামনে একদম শরীরের কাপড় পুরাটাই উঁচু করে দিয়েছে দিয়ে নিজের নিজের নিজে নিজেই দিগম্বর হয়ে নিজের শরীরের গোপন অঙ্গ পুলিশকে ডাইরেক্ট দেখাচ্ছে ছেলেটার নামও আমার জানা ছেলেটা একজন রিক্সার চালক গোলমাল চলছিল নারায়ণগঞ্জের ঘটনা পুলিশ রাগান্বিত হয়ে গুলি ছুঁড়েছে পায়ে ও বুদ্ধিমত্তার সাথে বসে পড়েছে যাতে গুলিটা উপর দিয়ে চলে যায় পুলিশের লক্ষ্য পায়ে গুলি করব পড়ে যাবে অ্যারেস্ট করব ওকে হত্যা করার নিয়ত নয় কিন্তু গুলিটা মাথায় লেগে গেল মাথায় লেগে সে মারা গেল এটাকে বলা হয় কাতলে খাতা ভুলবশত মানে এক জায়গায় গুলি করছে লাগছে আর এক জায়গায় এটা ভুলবশত মারা পড়ল আর একটা হলো কাতলে শিবহি আমাত একটা হলো কাতলে শিবহি আমাত স্বেচ্ছায় মনে হয় কিন্তু অনিচ্ছায় মারার নিয়ত ছিল না কিন্তু রড দিয়ে বাড়ি দিয়েছে কিন্তু রড দিয়ে বাড়ি দিয়েছে তাকে খুন করার উদ্দেশ্যে মারেনি রাগ হয়েছে ওকে সায়স্তা করার জন্য মার দিয়েছে কিন্তু বাড়ি দিয়েছে রড দিয়ে যা দিয়ে মারলে মানুষ সচরাচর মারা যায় সেই সমস্ত অস্ত্র দিয়ে যদি অনিচ্ছা সত্ত্বে মারে তাহলে তার নাম হল কাতলে শিবহে আমার এটা আলাদা আলাদা ফয়সালা আছে কাতলে আমার যেটা সেটার শাস্তি হল প্রাণদণ্ড যদি নিহতর কর্তৃপক্ষ নিহতর অভিভাবকরা ফিরিতে ফি সাবিল্লা ছেড়ে দেয় অথবা জরিমানা নিয়ে ছেড়ে যায় জরিমানার নাম হলো দিয়ত আর দিয়ত হলো একশো উঁট একশো উঁট নিয়ে যদি ছেড়ে দেয় তাহলে ছেড়ে দিতে পারে একশো উঁটের মূল্য নিয়ে ছেড়ে দেয় ছেড়ে দিতে পারে অথবা ফ্রিতে যদি মাফ করে দেয় তাও দিতে পারে আর যদি মাফ না করে জরিমানাও না নেয় তাহলে খুনের বদলে খুন এটা হলো স্থায়ী সমাধান এলো চূড়ান্ত সমাধান কতলে শিভে আমার যেটা সেটা বিচারক বিবেচনা করবেন বিচারক বিবেচনা করে তাকে খুনের বদলে খুনও দিতে পারেন জরিমানা করে ছেড়েও দিতে পারেন সাহস্তা করার জন্য মেরেছে কিন্তু চাকু দিয়ে মেরেছে মামা ভাগনাকে মেরে ফেলেছে সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের হাইকোর্টের জাস্টিস কাজী দুরাইহিম হাফেজাহুল্লাহ তার আদালতে বিচার চলছে সেই বিচারের ট্রান্সলেটর আমি আমানুল্লাহ বিন ইসমাইল কারণ নিহত ব্যক্তিও বাংলাদেশি হত্যাকারীও বাংলাদেশি ট্রান্সলেটের জন্য আমাকে ডাকা হয়েছে কোর্টে পাওয়ারফুল এসি চলছিল কাজী দুরাহেম সাহেবের চেম্বারে কতটা গেট পেরিয়ে ভিতরে ঢুকতে হয় কোন পাওয়ারফুল কেউ সেখানে যাওয়ার অনুমতি নাই সেখানে ক্ষমতা প্রয়োগ তো অনেক দূরের ব্যাপার আমি ট্রান্সলেটর হিসাবে গেটের পারমিশন আগেই আছে দ্রুত গতিতে গিয়ে দেখছি পাওয়ারফুল এসির মধ্যে কাজী দুরাহিম সাহেব ঘেমে একদম তলবল হয়ে গেছে বারবার টিস্যু পেপার দিয়ে কপাল মুছতেছেন ঘাম মুছতেছেন আর কলম কামড়াচ্ছেন আমি বললাম স্যার কি সমস্যা বলছে যে হত্যার মামলার রায় আজকে লেখার জন্য আমি বসেছি এই হত্যা হল শিব হে আমাত ইচ্ছা করলে আমি একে জরিমানা নিয়েও ছেড়ে দিতে পারি ইচ্ছা করলে খুনের বদলে খুনও দিতে পারি নিহত অভিভাবকরা বলছে খুনের বদলে খুন চাই আসামির কাকতি মিনতি দেখে দয়া মায়া হচ্ছে মনে হচ্ছে আসামিকে জরিমানা নিয়ে ছেড়ে দেই আসামির দিকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে জরিমানা নিয়ে ছেড়ে দেই নিহত ব্যক্তির দিকে যখন তাকাচ্ছি তখন মনে হচ্ছে খুনের বদলে খুন দেই কারণ নিহত ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ ফাঁকের দরবারে উঠে বলবেন আল্লাহ আল্লাহ কাজী দুরাহেমের আদালতে আমার রক্তের বিচার কি ছিল তিনি জরিমানা নিয়ে ছেড়েছিলেন আর আমার রক্তের মূল্য কি তার কাছে কিছুই ছিল না এই জন্য আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি বললাম স্যার তাহলে আজকে রায় ঘোষণাকে স্থগিত করে দেন আমি একটু অভিভাবকদের সাথে নিহতর বাবার সাথে কথা বলে দেখি ভদ্রকে ভাই সিলেট আমি সিলেটে ডিএসএল এ দিলাম সেখান থেকে অভিভাবক অনুমতি দিলেন সৌদি আরবের হাইকোর্টের চিফ জাস্টিস তিনি রায় ঘোষণার আগে কলম কামড়াচ্ছেন পাওয়ারফুল এসির নিচে বসে তার শরীর ঘেমে যাচ্ছে মানুষের রক্তের মূল্য তার কাছে আছে তাই আমার দেশের বিচারক কি বিচার করে করবেই বা কি করে বিচার করবার আগেই আগেই ফয়সালা দেওয়া থাকে উপর থেকে উপরওয়ালার নির্দেশ নাচের পুতুল বানিয়ে নেওয়া হয়েছে আজকাল বিচার বিচারের নামে প্রথম চলছে সঠিক বিচার যদি হতো তাহলে এইভাবে প্রতিনিয়ত মানুষ ভাবে নিহত হতে পারে না শোনে রাখুন হে বিচারক শোনে রাখুন হে রাজনৈতিক প্রভাবশালী আল্লাহর আদালতে আপনাকে একা দাঁড়াতে হবে সেদিন আপনার পক্ষে কেউ বলবার থাকবে না আল্লাহ বলছেন অমাইয়াক্তুল মোমেনাম মোতামেদা যে ব্যক্তি মোমিনকে স্বেচ্ছায় হত্যা করল কোন মোমিনকে স্বেচ্ছায় হত্যা করল জাহান্নাম আল্লাহ বলেন তার পাওনা হল জাহান্নাম জাহান্নাম বলি আল্লাহ রব্বুল আলমিন বিষয়টা সমাপ্ত করেননি আল্লাহ পাক আরো বললেন খালিদান নামে জাহান্নামে চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী বলেই আল্লাহ পাক স্থগিত করেননি আল্লাহ পাক বললেন আল্লাহর গজব তার উপরে আল্লাহ তার উপর লানত করেন ও আদালাহু আজাবান আজাবান আজিমা ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما পাঁচটা শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছে ওমা কানালি মুমিনিন আইয়াতুলা মুমিনান ইল্লা খতা মমিন মমিনকে ভুলবশত মমিনের দ্বারা মমিন নিহত হতে পারে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় কোন মমিন কোন মমিনকে হত্যা করতে পারে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক নিহত ব্যক্তি রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে মা ইউহাসাবু আনিস সালাত কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হাক্কুল এবাদের হিসাব নেবেন সালাতের ওয়া ফিদ্দাম কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আমিন সর্বপ্রথম যেই বিচার করবেন তার রক্তের মূল্য তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে ওই মাকে জিজ্ঞেস করো যেই মায়ের কল খালি হল তাকে জিজ্ঞেস করো তার অবস্থাটা কি আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না এই জুলুমের মধ্যে আমরাও করে যাচ্ছি অন্যায়কে যদি আন্তরিকভাবে মনে প্রাণে যদি কঠোরভাবে ঘৃণা না করা হয় অন্তর যদি বিদ্রোহী না হয়ে ওঠে মানুষ মারা গেছে মানুষ মরেছে না ব্যাং মরেছে বুঝতে পারিনি মানুষ মরে গেছে আল্লাহ নর্থ বেঙ্গলের গাড়ির ছাদের উপর থেকে মানুষগুলো সব পড়ে গেছে রাস্তায় সুবহান মানুষ ছাদের উপর থেকে রাস্তায় পড়ে গেছে কিভাবে পড়েছে রাতের বেলায় ওই হত দরিদ্র গরিব দুঃখী মানুষ ওরা রিক্সা চালায় কুলি মজুরের কাজ করে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং নোয়াখালী কুমিল্লা এবং চিটাগ সিলেট বিভিন্ন ডিস্ট্রিক্টে ওরা রিক্সা চালায় জীবিকা নির্বাহ যে কয় পয়সা কামাই করে বাড়িতে নিয়ে যায় ফেরার পথে আর গাড়ি ভাড়া থাকে না গাড়ির নিচের সিটে লাগে পাঁচশো টাকা আর উপরে ছাদে উঠলে এক দেড়শো টাকা আসা যায় গরিব মানুষ অভাবের তারণায় সেই ছাদের উপরে উঠেছে ঘুমন্ত অবস্থায় পড়ে গেছে নিচে গাড়ির সাথে গাড়ির টক্কর খেয়ে ঝাঁকি খেয়েছে ঘুমন্ত যাত্রী কেউ আলতোভাবে ধরেছিল কেউ হয়তো ধরার মতো সুবিধা পায়নি ওইভাবে নিচে পড়ে গেছে আর বাকি যত গাড়ি আসতেছে সেই গাড়িগুলি সমানে চলে যাচ্ছে ওই নিহত আহত অধ্যাহত লোকগুলাকে একদম ডাইরেক্ট ভর্তা বানায় চলে যাচ্ছে সুভান আল্লাহ আমি যে গাড়িতে আছি আমার গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দিব আমি ড্রাইভারের পিছনের কাছাকাছি সিটেই বসা হেল্পারকে বলছে দেখতো সামনে গুলি কি দেখা যায় মানুষগুলি জড়কুর হয়ে পড়ে আছে মনে হচ্ছে কাপড়ের পুটলা বা কোনো মানুষ যে খুব ভালো করে বুঝাও যাচ্ছে লাবু হয়ে জড়সড় হয়ে পড়ে আছে আবার কতটা গাড়ি চাটকিয়ে ওটাকে একদম অন্য বলছে দেখ সামনে কি দেখা যায় এগুলি মনে হচ্ছে মানুষ পরে আছে রাস্তায় হেল্পার বলছে গাড়ি চালান উস্তাদ অত হিসাব করে দুনিয়া চলা যায় গাড়ির ড্রাইভার গাড়ি থামি বলে এই মানুষ আমি কি আদম সন্তানের শরীরের উপর দিয়ে গাড়ি চালাবো নাকি মানবতা সব চলে গেল বোধ কি শেষ হয়ে গেল নাকি আগে দেখ লোকগুলাকে উদ্ধার করার ব্যবস্থা কর পুলিশ আসবে ঝামেলা করবে ঝামেলা করে করুক কিন্তু আদম সন্তানের উপর দিয়ে মানুষ মরে যায় ফিলিংস হয় না আপনার কষ্ট লাগে না কষ্ট যদি না লাগে বুঝতে হবে ইমান নাই কোন মমিনের আহত নিহত হওয়া দেখে যদি কষ্ট না লাগে তো বুঝতে হবে ইমান নাই আল্লাহ আকবর সুবহান আল্লাহ দিহি সুবহান আল্লাহ পশু পাখির মধ্যে আল্লাহ পাক ফিলিস দিয়েছে একটা পশু মারা গেলে একটা পাখি মারা গেলে সেও সেখানে শোকাহত হয় ব্যথা দূর হয় الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوى أخيه قال يا ويلتى أعززت أن أكون مثل هذا الغراب পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন করেছে আদম আলাইসাল্লামের ছেলে কাবিল তার আপন ভাইকে হাবিলকে হত্যা করেছে আল্লাহ পাক বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল أنهما قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে খুন করলো একজন মানুষকে যে খুন করলো সে যেন তামাম পৃথিবীর সকল মানুষকে খুন করল ওয়ামান আহিয়া হা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া যে ব্যক্তি কোন মানুষকে জীবিত করল জীবন দান করল কোরআনের আয়াতে আল্লাহ বলে জীবন দান করলো মানুষ আবার মানুষের জীবন দান করে কি করে অমান আহিয়াহা মানুষকে জীবন দান করল পানির অপর নাম জীবন পানি দিল জীবনটা বেঁচে গেল পানি দিল জীবনটা বেঁচে গেল তৃষ্ণান্ত কুকুর ছানা পানির অভাবে জীবন চলে যায় দেহ ব্যবসায়ী মহিলা তাকে পানি পান করিয়ে তাকে জীবন দান করবে আল্লাহ বলেন এটা জীবন দান করার স্বামী মানুষ মানুষকে জেন্দা করতে পারে না জীবন দিতে পারে না কিন্তু জীবনে বেঁচে থাকার উপকরণ সংগ্রহ করে দিব আহিয়া গেলাম সৌদি আরবের মদিনা শহরের কিং ফাহাদ হাসপাতাল মুস্তাশফা মালিক ফাহাদ কিং ফাহাদ হাসপাতালে গিয়ে সেখানে দেখলাম এই আয়াতটা লেখা আছে ব্লাড ব্যাংকের উপরে লেখা আছে এই আয়াত কোথায় লেখা আছে ব্লাড ব্যাংকের উপর আল্লাহ আকবার মদিনা ইউনিভার্সিটির ডাইনিং এর মধ্যে লেখা আছে মা আবা রাসুল্লাহ সালাম তো আমান কাত্ত মদিনা ইউনিভার্সিটির হোস্টেলে লেখা আছে شكوت إلى وكيل سوى حفظي فأرشدني إلى ترك المعاصي وقال العلم نور ونور الله لا يؤتى للعاصي মদিনা ইউনিভার্সিটির ডাইনিং কথা বলে মদিনা ইউনিভার্সিটির ডাইনের ওয়াল কথা বলে মদিনা ইউনিভার্সিটির ছাত্রাবাস কথা বলে ছাত্রাবাসে ইমাম শাফি রাহেমুল্লাহর কবিতা লেখা আছে আর আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রাবাসে লেখা থাকে প্রেমী মোদের সার দিয়ে কি দরকার শিক্ষা গরু শিক্ষা গুরু নয় শিক্ষা গরু এক গরু আর এক গরু মানুষ করে যার ভিতরে মানবতাবোধ নেই সে কিসের শিক্ষক ডক্টর প্রফেসর গালিব বলছিলেন ছাত্রকে লাঠি দিয়ে পিটানোর পরে বলছে তুমি মায়ের খেয়ে কত কষ্ট পেয়েছো তোমাকে মেরে আমি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকের সাথে ছাত্র কোনো দ্বন্দ্ব থাকে না ছাত্রকে মানুষ বানাবার জন্য শাসন করে মুস্তাফ মালিক ফাহাদে লেখা ওমান আহিয়াহা কান্নামা আহিয়ান্না সাজামিয়া যে ব্যক্তি মানুষকে বেঁচে থাকার জন্য সহায়তা দান করল ওহে আগন্তক ব্যক্তি সনক তোমার এক ব্যাগ রক্তের মাধ্যমে একটি প্রাণ বেঁচে যেতে পারে তোমার শরীরে প্রতি ছয় মাস অন্তর রক্ত বদল হয় ছয় মাসে যদি রক্ত না বের করা হয় শরীরে সুস্থ যুবকের ছয় মাস পরে মেডিকেল সাইন্স বলেও রক্ত একাই মরে যায় নতুন রক্ত সৃষ্টি হয় পুরাতন পানি সরিয়ে দিলে নতুন পানি আসে জলাবদ্ধতা কেটে যায় পুরাতন পানি লাইল করে দিয়ে বের করে দেন নতুন বাণী আবার আসবে পুরাতন রক্ত শরীর থেকে বের করে দান করে দেন নতুন রক্ত আসবে হাসপাতালের গেটে লেখা আছে ব্লাড ব্যাংকের সামনে ওমান আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে মানুষ মানুষকে খুন করবে নিহত ব্যক্তি জানবে না কেন মরলাম হত্যাকারীও জানবে না কেন মারলাম হত্যাকারীও জানে না কেন মারলাম হাদিসটা বুঝতে কষ্ট হয়েছিল যখন শুরু জামানায় হাদিস পড়েছিলাম এখন পানির মতো ক্লিয়ার হয়ে গেছে প্রফেশনাল কিলার টাকা পেয়েছে মারতে হবে রাজনৈতিক নেতা নেত্রী বলে দিয়েছে মারতে হবে প্রভাবশালী বলে দিয়েছে মারতে হবে অমকে বলেছে মারতে হবে কেন মারব লোকটার অপরাধ কি এই কথা জিজ্ঞেস করবার সেখানে সুযোগ নাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমরাও আসি এর মধ্যে আমরা প্রতিনিয়ত ঢুকে যাচ্ছি পুলিশকে মেরে পুলিশের মাথা পাথর দিয়ে সেঁচে দিয়েছে পট করে একজন বলছে ঠিক করেছে ঠিক করেছে পুলিশের জাতি খারাপ পুলিশের জাতি খারাপ সব পুলিশ খারাপ তাহাজার পুলিশ আছে না আমার এই মসজিদের মধ্যে কত পুলিশ অফিসার সালাত আদায় করে তাদের চেহারা সুরত দেখলে মনে হয় কোন মাদ্রাসার হুজুর তাহাদের সালাত পরে এমন পুলিশ অফিসার আছে মানবেতর জীবন যাপন করে কিন্তু হারাম খায় না এমন পুলিশ আছে পরিমাণে কম যেই পুলিশটার মাথা সেঁচে দিয়েছে সেই পুলিশটা অপরাধী আপনি বলে ঠিক করেছে ঠিক করেছে পুলিশ বহুত খারাপ সঙ্গে সঙ্গে সেচে দিয়ে যেটুক পাপ কামাই করেছে আপনি বলে ততটুক পাপ কামাই করবেন আপনি আমি দেখি নেই সেখানে কি ঘটনা ঘটেছে আমি এভাবে ঢালাও মন্তব্য করার অধিকার নাই আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি জুলুম হল কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকার জুলুম একটা প্রাণীর উপর যদি করা হয় তারও জবাবদিহি আল্লাহর আদালতে করতে হবে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন